কিছু গুনাহ দূর করে দেবেন আল্লাহ তোমাদের কাজকর্মের খুব খবর রাখেন তাদেরকে সৎপথে আনার দায় তোমার নয় বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন যে মাল তোমরা ব্যয় করো তা নিজ উপকারার্থে করো আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করো না তোমরা যে অর্থ ব্যয় করবে তার পুরস্কার পুরোপুরি পেয়ে যাবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না ওই ওইসব লোকের জন্য যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে জীবিকার সন্ধানে অন্যত্র ঘোরাফেরা করতে সক্ষম নয় অজ্ঞ লোকেরা যাঞ্চা না করার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করে তোমরা তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনবে তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা চায় না তোমরা যে অর্থ ব্যয় করবে তা আল্লাহ তালা অবশ্যই পরিজ্ঞাত যারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে রাত্রে এবং দিনে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 অবস্থার কারণ এই যে তারা বলেছে ক্রয় বিক্রয় তো সুদ নেয়ারই মতো অথচ আল্লাহ তালা ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন অতপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে পূর্বে যা হয়ে গেছে তা তার তার ব্যাপারে আল্লাহর উপর নির্ভরশীল আর যারা পুনরায় সুদ নেয় তারাই দোজখে যাবে তারা সেখানে চিরকাল অবস্থান করবে আল্লাহ তালা সুদকে চিহ্নিত করবেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন আল্লাহ পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপীকে নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে সৎ কাজ করেছে নামাজ প্রতিষ্ঠিত করেছে এবং জাকাত দান করেছে তাদের জন্য তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না